আপডাউন ডাউন টিকেট কাটিয়া দিলেন তিনি পাঠাইয়া আপডাউন ডাউন টিকেট কাটিয়া দিলেন তিনি পাঠাইয়া বাণিজ্য করতে এই ভবে টিকেটের ম্যাচ শেষ হইলে চলে যেতে হবে রে মন টিকেটের ম্যাচ শেষ হইলে চলে যেতে হবে আপ ডাউন টিকেট কাটিয়া দিলেন তিনি পাঠাইয়া আপ ডাউন টিকেট কাটিয়া দিলেন তিনি পাঠাইয়া বাণিজ্য করতে এই ভবে টিকেটের ম্যাচ শেষ হইলে চলে যেতে হবে রে মন টিকেটের ম্যাচ শেষ হইলে চলে যেতে হবে বাণিজ্য কর মন তুমি ধ্যানের বিনিময়ে সেই বাণিজ্যে গড়া পুঁজি যাবে সঙ্গী হয়ে বাণিজ্য কর মন তুমি ধ্যানের বিনিময়ে সেই বাণিজ্যে গড়া পুঁজি যাবে সঙ্গী হয়ে টাকা করি বাড়ি গাড়ি এসব কিছু নয় তোমারি টাকা করি বাড়ি গাড়ি এসব কিছু নয় তোমারি যেমনি আছে তেমনি পড়ে রবে টিকেটের মেছে সে হইলে চলে যেতে হবে রে মন ক্রিকেটের মেছে সে হইলে চলে যেতে হবে আপডাউন টিকেট কাটিয়া দিলেন তিনি পাঠাইয়া আপডাউন টিকেট কাটিয়া দিলেন তিনি পাঠাইয়া বাণিজ্য করতে এই ভবে টিকেটের শেষ হইলে চলে যেতে হবে রে মন টিকেটের শেষ হইলে চলে যেতে হবে বাণিজ্য করিতে তোমার সময় তো আর নাই বেশি থাকতে সময় দিনের পুঁজি জোগাড় করো ভিনদেশি বাণিজ্য করিতে তোমার সময় তো আর নাই বেশি থাকতে সময় দিনের পুঁজি জোগাড় করো ভিনদেশি শেষ বিচারের আদালতে দাঁড়াও যদি খালি হাতে শেষ বিচারের আদালতে দাঁড়াও যদি খালি হাতে তখন তুমি কঠিন সাজা পাবে টিকেটের শেষ হইলে চলে যেতে হবে রে মন টিকেটের শেষ হইলে চলে যেতে হবে আপডাউন টিকেট কাটিয়া দিলেন তিনি পাঠাইয়া আপডাউন টিকেট কাটিয়া দিলেন তিনি পাঠাইয়া বাণিজ্য করতে এইভাবে টিকেটের ম্যাচ শেষ হইলে চলে যেতে হবে রে মন টিকেটের ম্যাচ শেষ হইলে চলে যেতে হবে রে মন টিকেটের ম্যাচ শেষ হইলে চলে যেতে হবে রে মন টিকেটের ম্যাচ শেষ হইলে চলে যেতে হবে